সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান সন্ততি পেয়ে আরও বেশি ব্যর্থ হয়ে গিয়েছে এসব লোক সাংঘাতিক ষড়যন্ত্র জাল বিস্তার করে রেখেছে তারা বলেছে তোমরা নিজেদের দেব দেবীদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না আর ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসরাকেও পরিত্যাগ করো না অথচ এসব দেবদেবী বহু লোককে গুমরাহিতে নিক্ষেপ করেছে তুমিও এসব জালেমদের জন্য গুমরাহি ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না مما خطيئاتهم أبرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا, ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا নিজেদের অপরাধের কারণেই তাদের নিমজ্জিত করা হয়েছিল তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল অতপর তারা আল্লাহর হাত থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী পায়নি আর নূহ বলল হে আমার রব এ কাফেরদের কাউকে পৃথিবীর বুকে বসবাসের জন্য রেখো না তুমি যদি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং এদের বংশের যারাই জন্ম লাভ করবে তারাই হবে দুষ্কৃতকারী ও কাফের হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হিসেবে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং সব মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও জালেমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না